نبي الله سلام يا حبيب الله سلام سلام حجر سلام هي رسول वीर विश्व नेता रसूल मकबूल सालम सालम हाजर सालम हे प्रियो रसूल हे विश्व नबी विश्व नेता रसूल मकबूल তোমারি জন্যে তোমারি জন্যে দুনিয়া বেকুই হে প্রিয় রসুল সালাম সালাম হাজার সালাম হে প্রিয় রসুল হে বিশ্ব নবী বিশ্ব নেতা রসুলের সালাম সালাম হাজার সালাম হে প্রিয় রসুল হে বিষণ নবী তারা নেতা রসুলে আজকের অশান্ত পৃথিবীতে হে প্রিয় তোমায় মনে পড়ছে তোমায় গলার সোনালি সমাজ হৃদয় জুড়ে শুধু ভাসছে তুমি গাইলে কি গান গো মদিনা বুলবুল রসুলে মজবুল সালাম সালাম হাজার সালাম হে প্রিয় রসুল হে বিশ্ব নবী বিশ্ব নেতা সালাম সালাম সালাম হে প্রিয় হে বিশ্ব নবী বিশ্ব নেতা মকবুল অবিচার করে ছবি সমাজ থেকে তুমি করে ছবি গড়েছিলে সুন্দর সুখের দিয়েছিলে শাশ্বত মুক্তি ছিল না এতটুকু দুঃখ কোথাও ছিল শুধু অবারিত শান্তি সেই শান্তি ও মুক্তি পাইতে আকুল এরা দুলে মকবুল সালাম সালাম হাজার সালাম হে প্রিয় রাসুল হে বিশ্ব নবী বিশ্ব নেতা রাসুলে মকবুল সালাম সালাম হাজার সালাম হে প্রিয় রাসুল বিশ্ব নবী বিশ্ব মকবুল তোমারি জন্যে তোমারি জন্যে দুনিয়া বেকুল হে প্রিয় রসুল সালাম সালাম হাজার সালাম হে প্রিয় রসুল হে বিশ্ব নবী বিশ্ব সুলে মকবুল প্রিয় রসুল রে বিশ্ব নবী ভীষণে তারা সুলে মকবুল সালাম সালাম আজ সালাম হে প্রিয় রসুল হে বিশ্ব নবী ভীষণে তারা সুলে মকবুল